السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ পিস টিভি বাংলা এর ধারাবাহিক প্রোগ্রাম কিতাব তাওহিদ এর মূল্যবান দর্শে আপনাদের সবাইকে জানাচ্ছি বিশেষভাবে আমন্ত্রণ যারা আমার সামনে উপবিষ্ট রয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে পৃষ্টিভি বাংলা দেখছেন আসুন আমরা সকলেই আমাদের ইমান ও ইসলামকে সঠিক করে নেওয়ার জন্যে এবং ইমান পরিপন্থী তাওহিদ পরিপন্থী বিষয়গুলি থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি সে লক্ষ্যে আমরা কিতাব তাওহিদ এর ধারাবাহিক দর্শগুলি মনোযোগ সহকারে শুনি আজকে সাঁত্রিশতম দর্শ আমরা শুনতে যাচ্ছি কিতাব তাওহিদ এর ২৬ নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব বাবু মা যা ফিল কুহানি ও নাহবিহিম কোহান কাহেন শব্দটি এর বহুবচন হল কোহান আরবি ভাষায় কাহেন শব্দের অর্থ হলো জাহেলি যুগে একটা প্রচলন ছিল প্রচলন হলো প্রতিটি সমাজে প্রতিটি জনপদে প্রতিটি গ্রামে একজন মানুষ থাকতেন যিনি জিন শয়তানের আশ্রয় নিয়ে মানুষদেরকে বিভিন্ন রকমের নির্দেশনা দিতেন এবং তিনি দাবি করতেন যে তিনি গাইবী বিষয়ে জানেন ভবিষ্যতের খবর তিনি জানেন যেটাকে আমরা আমাদের সমাজে গণক বা পাঞ্জিয়ার ইত্যাদি বলে থাকি তো জাহেলি যুগে সেই স্বভাব সেই সময় নিয়ম ছিল যে প্রতিটি জনপদের প্রতিটি গ্রামের একজন করে এই ধরনের কাহেন বা গণক বা জ্যোতিষী থাকবেন শয়তান তার কাছে আসতো আসে কিছু সে তথ্য দিত আর সেই তথ্যের আলোকে নিজে সে আরো কিছু সংযুক্ত করে মানুষদেরকে তখন বলতো যে তোমার ভবিষ্যতের খবর হলে এই তোমার ভবিষ্যতে এই ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে তুমি এই কাজে যদি যাও তাহলে তোমার অবনতি হবে তুমি যদি এই পরিবারের সাথে বিয়ে করো তাহলে তোমার জীবন সুখীময় হবে বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের গায়েবী বিষয় অদৃশ্যের বিষয়গুলি সে জানত বলে দাবি করে করে মানুষকে এই ধরনের তথ্য দিত তাকেই বলা হয় আরবি ভাষায় কাহেন প্রিয় বন্ধুরা যারা ভবিষ্যতের বিষয়ে তথ্য দিবে এবং অদৃশ্যের বিষয়ে তথ্য দিবে চাই আধুনিক জ্যোতিষী হোক অথবা রাশিবিদ হোক অথবা গণক বা পাঞ্জিয়ার বা যাই আমরা বলি না কেন তাহলে এই বিষয়টি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক এবং এটাকে আমরা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিভাবে মূল্যায়ন করব। আল্লাহ সুবাহান ব্যতীত অন্য কেউ ভবিষ্যতের খবর দিতে পারে এটা কি আমরা কখনো বিশ্বাস করব বা আল্লাহ আলা ছাড়া অদৃশ্যের খোঁজ খবর অদৃশ্যের অবস্থা সম্পর্কে কেউ জানে এটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে কখনো নয় একজন মমিন মুসলিম সে বিশ্বাস করে যে সারা পৃথিবী আসমান জমিনের যত অদৃশ্যের জ্ঞান রয়েছে সেই সব অদৃশ্যের জ্ঞান শুধু একজনের মাঝেই সীমাবদ্ধ তিনি হলেন আল্লাহ সুবাহ ঠিক তেমনই ভাবে গোটা সৃষ্টিজীবের ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে ভবিষ্যতের বিষয় সে সম্পর্কেও শুধু একজনেই জানেন তিনি হলেন আল্লাহ সুবাহ আর দ্বিতীয় কেউ নয় যদি এটাই একজন মমিনের আকিদা হয় একজন মমিনের বিশ্বাস যদি এটাই হয় ইমান যদি এটাই হয় যে আল্লাহ সুবাহ ছাড়া কেউ আর ভবিষ্যতের খবর জানে না আল্লাহ সুবাহ ছাড়া কেউ অদৃশ্যের খবর জানে না তাহলে এর পরেও যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে আবার আমরা ধর্ণা দেই কোন জ্যোতিষীর কাছে গিয়ে ধর্ণা দেই যে আমার ভবিষ্যৎটা একটু যাচাই করে দেন কোন রাশিবিদের কাছে গিয়ে আমরা ধর্ণা দিই যে আমার রাশিতে কি আছে না আছে একটু তথ্য দেন কোন গণকের কাছে গিয়ে যদি বলি আমার বিষয়টাকে একটু গণনা করে দেখেন যে আমার মঙ্গল না অমঙ্গল আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি না অবনতি আমার চাকরিটা কেমন হবে না হবে এই তথ্য যদি নিতে যাই তাহলে এই ব্যক্তির ইমানের অবস্থা কোন পর্যায়ে দাঁড়াবে সে প্রসঙ্গেই আমাদের এ অধ্যায় লেখক রাহমাহুল্লাহ তিনি কোরআন এবং হাদিসের আলোকে তিনি এই অধ্যায়ে সে বিষয়গুলিকে নিয়ে আলোচনা করেছেন আসন প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক বৃন্দ আমরা এই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে জানার চেষ্টা করি কারণ একজন মানুষ আল্লাহ সুবাহান আল্লাহর প্রতি ইমানদার হয়েও সে যখন অন্যকে ভবিষ্যতের খবর দিতে পারে বলে বিশ্বাস করে তখন তার ইমান আল্লাহর প্রতি আর ঠিক থাকে না আল্লাহ সুবাহান আল্লাহর প্রতি ইমানদার হয়েও যখন সে বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অদৃশ্যের খবর জানে গায়েবের খবর জানে তখন তার আল্লাহর প্রতি আর ইমান বিশ্বাস থাকে না কারণ আমরা জানি পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন সব মানুষের মধ্যে নবী এবং রাসুল যারা তারা হলেন শ্রেষ্ঠ মানুষ সেই নবী রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুল হলেন আমাদের রাসুল মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম তো আল্লাহ রাবুল্লাহ আলমিন মুহাম্মদ সাল্লাহামকে বলছেন কোল আমলিকুলি নফসি নফা ইল্লা মা শাহ আল্লাহ ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ অলি যিনি তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসুল যিনি সেই মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে আল্লাহ রাবুল্লাহ আলমীর নির্দেশ দিচ্ছেন তুমি বলে দাও মানুষের সামনে ঘোষণা দিয়ে দাও তোমার উন্মতের সকলকে জানায় দাও কি জানায় দাও আমি আমার নিজের জন্য কোন কল্যাণ ও অকল্যাণের মালিক না ইল্লা আল্লাহ আল্লাহ যা চান সেটাই আমার জন্য ঘটে আল্লাহ যদি আমার জন্য কল্যাণ ইচ্ছা করেন তাহলে কল্যাণ হয় আর আল্লাহ যদি আমার জন্য অকল্যাণ ইচ্ছা করেন তাহলে অকল্যাণ হয়ে যায় আমি আমার কল্যাণ অকল্যাণের মালিক না তারপর বলছেন আর আমি যদি গায়েব জানতাম করানে বলাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ঘোষণা দেওয়াচ্ছেন করানে আয়াত দিয়ে আমি যদি গায়েব জানতাম লাস্তাকসার খাইর তাহলে যেখানেই ভালো রয়েছে সেই ভালোগুলি গিয়ে আমি গ্রহণ করে নিতাম যদি আমি গায়েবের খবর জানতাম আর আমার জীবনে কোন রকমের অকল্যাণ ক্ষতি কখনো হতো না কারণ গায়েবের খবর যদি আমি জানি তাহলে যেখানে ভালো আছে আমি সেখানেই দৌড়াবো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কোনোদিন গায়েবের খবর জানতেন না গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ যেটা ওহির মাধ্যমে জানাতেন সে বিষয়টাই শুধু জানতে পারতেন যেটা ওহির মাধ্যমে জানাতেন সেটাই জানতে পারতেন এছাড়া নিজে সব গায়েবের মালিক তিনি কখনো ছিলেন না এ আয়াত দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে অতএব আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন তার প্রতি ইমান আনবো এটাও ইমান আনবো যে তিনি কখনো গায়েবের মালিক না গায়েবের মালিক হলেন আল্লাহ সুবাহ তবে ওহির মাধ্যমে যেই গায়েবী বিষয়গুলি আল্লাহ রসুলামকে জানাইছেন সেগুলি তিনি জানেন এছাড়া সাধারণভাবে তিনি গায়েবের মালিক তিনিও জানেন না তাহলে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রাসুল যিনি আল্লাহ সুবাহর কাছে সবচেয়ে যার মর্যাদা বেশি যার নৈকট্য বেশি তিনি যদি তার অবস্থাটা যদি এই হয় যে তিনি গায়েব জানেন না কেবল আল্লাহ যেগুলি সংবাদ দেন সেগুলি শুধু জানেন তাহলে অমুক জ্যোতিষী বা অমুক গণক বা অমুক রাশিবিদ তিনি আমার গায়েবের বিষয়গুলিকে কিভাবে জানতে পারেন প্রিয় বন্ধুরা তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন আল্লাহ সুবাহ তাওহিদের প্রতি ইমান আনব আল্লাহর প্রতি ইমান আনব সেখানে আমাদের বিষয় থাকবে যে আমরা আগেই বলেছি যে তাওহিদ হলো তিন প্রকার এক হলো তাওহিদ আর রুবুবিয়া অর্থাৎ আল্লাহ সুবাহ তিনি গোটা বিশ্বের স্রষ্টা সবকিছুর তিনি মালিক সবকিছুর তিনি রেজেকদাতা সবকিছুর যতগুলি জীবিত যান রয়েছে তাদের যান মালের বা জীবন মরণের একমাত্র মালিক হলেন আল্লাহ সুবাহ তার সাথে এই ক্ষেত্রে কোনো অংশী শরিক নেই এটা হলো এক প্রকার তাওহিদ দ্বিতীয় প্রকার তাওহিদ হলো আমাদের জীবনের যত রকমের আবাদত হবে মানুষের সকল প্রকার এবাদত পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ সুহানা হাত অন্য কেউ না এটা হলো দ্বিতীয় প্রকার তাওহিদ তৃতীয় প্রকার তাওহিদ হলো তাওহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহ তার কোরআনুল করিমে এবং রাসুল সাল্লামের হাদিসে আল্লাহ সুবাহ অনেকগুলি সুন্দর নাম এসেছে যেমন আর রহমান রাহিম আল মালিকু আল কুদ্দুস ও আসসালাম ইত্যাদি নামগুলি এসেছে অনুরূপভাবে আল্লাহ সুবাহর অনেকগুলি গুণাবলী বৈশিষ্ট্য রয়েছে তো সেই আল্লাহ সুবাহর ওই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে অন্য কাউকে শরিক না করা এটা হলো তাহিদের তৃতীয় প্রকার সেই সমপর্যায়ে অন্য কাউকে মনে না করা তো আল্লাহ রাবুল্লাহ আলমিনের যেগুলি গুণাবলী রয়েছে সেই গুণাগুলির মধ্যে একটি গুণ হল ওয়াইন্দাহু মাফাতিহুল গাইবিলা ইয়ালামুহা ইল্লাহু আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজে কোরআনে বলছেন হাতেই হলো গোটা বিশ্বের সব অদৃশ্যের চাবিকাঠি হলো কার হাতে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ ছাড়া এই গায়েবের বিষয়গুলি আর কেউ জানে না তো এটা হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি যখন আমরা ইমান আনবো আমাদেরকে এভাবে ইমান আনতে হবে যে গায়েবের মালিক হলেন একমাত্র তিনি অন্য কেউ আর গায়েবের বিষয়গুলি জানেন না তবে শুধু নবী এবং রাসুলদের মধ্য থেকে যাদেরকে ওহির মাধ্যমে কিছু জানান সেটাই তারা জানেন প্রিয় বন্ধুরা আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি একমাত্র গায়েবের মালিক যখন আমরা এটা জানব এবং বিশ্বাস করব। এরপরেও যদি আমরা আরেকজনকে মনে করি যে তিনি আমাকে গায়েবের বিষয়ের তথ্য দিবেন তিনি নবীও না রাসুলও না তার কাছে ওহিও আসে না তাহলে সেই ক্ষেত্রে আমার ইমানের অবস্থা কোন পর্যায়ে চলে যাবে এটি হলো আমাদের একটি উপলব্ধি করার ভালোভাবে বোঝার বিষয় এ পর্যায়ে একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা এই দর্শ শুরু করব এবং বাকি অংশ ইনশা আল্লাহ পূরণ করব আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বলেন হাদিসটি সহি মুসলিমের হাদিস দুই হাজার দুইশত তিরিশ নম্বর একজন স্ত্রী তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুল আলী হোসাল্লাম বলেন মান কোন ব্যক্তি যদি কোনো গণকের কাছে আসে কোন জ্যোতিষীর কাছে আসে বা কোন রাশিবিদের কাছে আসে কারা যারা ভবিষ্যৎ এবং অদৃশ্যের খবর দেয় বলে দাবি করে এমন ব্যক্তিদের কাছে যদি কোনো ব্যক্তি যায় ফাসা আলাহ আনসাই যাওয়ার পরে তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহলে এই ব্যক্তির এই অপরাধের কারণে চল্লিশ দিনের নামাজ তার আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন না শুধু অপরাধ এটুকু যে এই জ্যোতিষী বা এই গণক বা এই রাশিবিদের কাছে আমি গেছি এবং কিছু জিজ্ঞাসা করেছি তার কথা আমি বিশ্বাস নাও করে থাকি কোনো অসুবিধা নেই কিন্তু গেছি কেন তার কাছে শুধু যাওয়া এবং তাকে কিছু জিজ্ঞাসা করা আল্লাহ রসুল সাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস তার চল্লিশ দিনের সালাত আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন না অন্য আরেকটি হাদিসে আসছে সেটি আবু দাউদের হাদিস এবং সেটিও সহিসনাদে বর্ণিত তিন হাজার শত চার নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রবি আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বলেন মান আতা কাহিনান ফসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে বা কোনো জ্যোতিষীর কাছে কোন রাশিবিদের কাছে যায় যাওয়ার পরে কিছু জিজ্ঞাসা করে এবং যেই জবাবটা সে দেয় ভবিষ্যতের খবর সম্পর্কে বা অদৃশ্যের খবর সম্পর্কে যে জবাব দেয় ফাসাদ্দা এটাকে যদি সে সত্য মনে করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফাকাদ কাফারা বিমা উমজিলা আলা মুহাম্মাদিন সাল্লাম তাহলে এই ব্যক্তি যে এই জ্যোতিষীর কথাকে সত্য মনে করল গণকের কথাকে সত্য মনে করল রাশিবিদের কথাকে সত্য মনে করল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাহামের পর যা নাজিল হয়েছে সবগুলির প্রতি সে কাফের হয়ে গেল কেন কাফের হয়ে গেল এই জন্যই কাফের হয়ে গেল যে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কালিমে ঘোষণা দিচ্ছেন যে আসমান জমিনের যত কিছু গায়েব আল্লাহ রসুল সাল্লামকে বলে দিচ্ছেন যে বলো বলে দাও যে আসমান জমিনের মাঝে যত অদৃশ্যের বিষয় রয়েছে সেই অদৃশ্য বিষয়ের জ্ঞান অন্য কেউ রাখে না শুধু একজন রাখেন তিনি হলেন আল্লাহ সুবাহ এটা হলো কোরআনের কথা তাহলে এই কোরআনের কথা হলো এটা আর আমি যখন আল্লাহ সুবাহকে বাদ দিয়ে আরেকজন জ্যোতিষী বা আরেকজন গণক বা আরেকজন রাশিবিদের কাছে গিয়ে তার এই ভবিষ্যতের বা অদৃশ্যের খবরগুলিকে আমি যখন বিশ্বাস করি সত্য মনে করি তাহলে কি হচ্ছে বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে আমি আরেকজনকে সংযুক্ত করে দিলাম যে এও কি জানে ভবিষ্যতের খবর জানে এও আমার অদৃশ্যের খবর অদৃশ্যের তথ্য আমার জানে এই বলে আমি যেন তাকে সাব্যস্ত করছি অতএব এটাই হলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন সে যেন কোরআনকে অস্বীকার করে বসল কোরআনের প্রতি কাফের হয়ে গেল প্রিয় বন্ধুরা তাই আসুন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে একটি বিষয় একটু আলোচনা করব আর একটু খোলামেলা সেটা হলো কোনো ব্যক্তি যদি জ্যোতিষী বা এই ধরনের গণক বা যারা এই ধরনের বিভিন্ন রকমের দাবি করে কেউ বলে যে আমার জিন আছে জিনের মাধ্যমে আমি খবর দিই বা ইত্যাদি ইত্যাদি বহু রকমের অনেক কিছু মনে করে থাকে বলে থাকে তাহলে তাদের কাছে যাওয়ার বিষয়টা কি আমরা বলবো যে তাদের কাছে যাওয়ার বিষয়টা চার ধরনের হতে পারে প্রথম হলো তার কাছে যাওয়া শুধু তার কাছে যাবে এবং কিছু জিজ্ঞাসা করবে কিন্তু তার উত্তর কোনো সে সত্য বলেও মনে করবে না আমরা বলবো যে এটা হারাম জায়েজ নয় কেন জায়েজ নয় যে আল্লাহ রাসুল সাল্লাম কঠিন ভাবে বলে দিলেন সহি মুসলিমের হাদিস যে ব্যক্তি কোনো এই ধরনের জ্যোতিষী বা গণক বা রাশিবিদের কাছে যাবে এবং কিছু জিজ্ঞাসা করবে তাহলে তার চল্লিশ দিনের সালাদ চল্লিশ দিনের নামাজ আল্লাহ রাবুল আলমীর কবুল করবেন না এর মানে হলো প্রমাণ হচ্ছে যে যার চল্লিশ দিনের নামাজ আল্লাহ কবুল করবেন না তাহলে এটা কখনো হালাল বিষয় হতে পারে না এটা হারাম তাহলে তার কাছে নিব না এই নিয়ত থাকলেও যদি এমনি খালি জিজ্ঞাসা করি তাহলে এটা জায়েজ নয় হারাম দ্বিতীয় বিষয় হতে পারে কোনো ব্যক্তি তার কাছে গেছে এবং তাকে জিজ্ঞাসা করেছে যে আমার ভবিষ্যতে কি হবে না হবে বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত খবর দাও খবর দিয়েছে এবং সেটাকে সত্য মনে করেছে যদি সেই খবরগুলিকে সত্য হিসাবে গ্রহণ করে নেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফাকাদ কাফারা অর্থাৎ এই কাজটা হলো কুফরি কাজ সে কাফের হয়ে যাবে কেন কাফের হয়ে যাবে এজন্যই যে আল্লাহ সুবাহ বলছেন যে আসমান জমিনের গায়েবের বিষয়গুলি অদৃশ্যের বিষয়গুলি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর আমি যখন তার গায়েবের বিষয় অদৃশ্যের বিষয়গুলি যখন আমি সত্য বলে গ্রহণ করে নিলাম তখন আমি যেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই কথাকে অস্বীকার করে বসলাম আল্লাহর কোরআনের কথাকে আমি অস্বীকার করে বসলাম যার ফলে এই ব্যক্তির হুকুম হলে সে কাফের হয়ে যাবে সে শেরকে আকবার বড় শেরকে লিপ্ত হওয়ার কারণে সে কাফের হয়ে যাবে এ হলো দুই অবস্থা তৃতীয় অবস্থা হতে পারে কোন ব্যক্তি আমি শুনলাম একজন এখানে গণক রয়েছে বা জ্যোতিষী রয়েছে বা রাশিবিদ রয়েছে আমি তার কাছে যেতে পারি শুধু আসলেই সে কি কিছু সত্য তথ্য দিচ্ছে কি না এটাকে পরীক্ষা করার জন্য কিন্তু তার কাছ থেকে আমি কিছু গ্রহণ করব না তো এই ধরনের যদি হয়ে থাকে শুধু পরীক্ষা করার জন্য তাহলে সেটা যাওয়া জায়েজ হতে পারে তবে একটু খেয়াল রাখতে হবে এই যে আমি তো যাচ্ছি তাকে পরীক্ষা করার জন্য ঠিকই কিন্তু মানুষ সাধারণ মানুষ যখন আমাকে দেখবে যে আমার মতো লোক তার কাছে যায় তখন সাধারণ মানুষ সেখানে আর পরীক্ষা করার জন্য যাবে না সে কি যাবে মনে করবে যে অমুক ব্যক্তি গিয়েছেন এখানে তাহলে তো যাওয়া যায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহুসাল্লামের সময় একজন ইয়াহুদি সন্তান সে দাবি করলো সে হলো মানে তার বিষয়ে বলা হচ্ছিল যে মানুষ বলছিল যে এ হচ্ছে দাজ্জাল এ খবর দিতে পারে ভবিষ্যতের বা ইত্যাদি ইত্যাদি আল্লাহ রসুল সাল্লাম তখন বিষয়টাকে পরীক্ষা করার জন্য তাকে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেন যে এই কি অবস্থা তো এই হাদিস থেকে পাওয়া যায় যে তাহলে যদি কোনো এই ধরনের জ্যোতিষী গণক বা ইত্যাদি হয় তাহলে তাকে যদি কেউ তার কাছে গ্রহণ করবে না কোনো কিছু না শুধু হয়তো পরীক্ষা করার উদ্দেশ্যে যে আসলেই তার ভিতরটা কতটুকু কি আছে না আছে এটা জানার জন্য যদি যেতে চায় তাহলে যেতে পারে কিন্তু তার মাঝে অবশ্যই তার প্রতি কি থাকতে হবে ঘৃণা থাকতে হবে এবং মনে করতে হবে যে এই লোক যদি দাবি করে এটা তাহলে সে কখনো মুসলমান নয় সেও কাফের চতুর্থ বিষয় সেটি হলো আমি যাব এই উদ্দেশ্যে তাকে অক্ষম অপারক করে দেওয়ার জন্য তাহলে কি সে দাবি করে যে এই খবর বলতে পারে আমি তার কাছে যাব গিয়ে বলবো যে ঠিক আছে কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে আমি থ বানাই দিব মানে তাকে আমি একেবারে সে যে অপারক আসলে কিছু খবর দিতে পারে না উল্টাপাল্টা খবর দেয় মিথ্যা খবর দেয় এগুলি দিয়ে তাকে আমি মানে প্রতিহত করার জন্য মানুষের কাছে যেন প্রমাণিত হয় যে আসলে এই ভুয়া এই মিথ্যুকে কিছুই নয় এ উদ্দেশ্যে যাওয়া যেতে পারে সেটা জায়জ রয়েছে এখন বর্তমান মিডিয়ার যুগে আমরা ঘরে বসেও যেন এগুলি কাজ করছি কিভাবে পেপার পত্রিকায় যখন নববর্ষ শুরু হয় রাশিবিদদের জ্যোতিষীদের সামনের বছর কেমনে চলবে আপনার কল্যাণ অকল্যাণ কিভাবে কোনটাতে আছে না আছে সবগুলি পেপারে দেখবেন বছর শুরু হওয়ার বিশেষ করে পয়লা বৈশাখে সেই পেপারগুলিতে ম্যাগাজিনে বিশাল বিশাল কলাম ওই রাশিবিদদের ওই আপনার জ্যোতিষীদের তারা ভবিষ্যতের খবর দিয়ে দিচ্ছে আমি ঘরে বসে সেগুলিকে খুব আনন্দ সহকারে পড়ছি এবং সেটাকে মনে করছি এটা বিরাট একটা ভয়াবহ বিষয় তাই আসুন আমরা যারা আল্লাহ সুবাহর প্রতি ইমানদার আল্লাহকে বিশ্বাস করি তিনি গাইবের মালিক তিনি ভবিষ্যতের মালিক তার জন্য কখনো বৈধ নয় সে আল্লাহ সুবাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে কোনো গণককে কোনো জ্যোতিষীকে সে এগুলির ক্ষেত্রে বিশ্বাস করবে অনুরূপভাবে আর একটি হাদিস নিয়ে এসেছেন লেখক রাহমহল্লা গুরুত্বপূর্ণ হাদিস সে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি ইমরান উবন হোসাইন রাজি আল্লাহ তালুতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম থেকে বর্ণনা করছেন তিনি বলছেন যে লাইসা মিন্না মান তাতাইয়ারা আও তুতুইয়ারা আলাহ সে ব্যক্তি আমাদের মধ্যে নয় যে ব্যক্তি নিজে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কুলক্ষণ নির্ধারণ করে থাকে এ বিষয়ে একটি স্বতন্ত্র অধ্যায় আমাদের আসবে কুলক্ষণ মনে করা যে আমি চলছি সামনে একটা জিনিস দেখলাম দেখে আমি মনে করলাম যে আজকে আমার যাত্রা আর শুভ হবে না আমি চলছি সামনে হয়তো একটা কাক উড়িয়ে গেল মনে করছি যে আমার সামনে কাক প্রথমে দেখলাম তাহলে আমার যাত্রা আজকে অশুভ এই যে কুলক্ষণের বিষয়গুলি মনে করা হয় বা বের হয়েছি একটু হুচুট খেলাম মনে করলাম আজকে আমার যাত্রা আর শুভ নয় ফিরে চলে গেলাম তো এই কুলক্ষণের বিষয়গুলি মনে করা আল্লাহ রসুলাম বলেন যে যে এই কুলক্ষণীয় বিষয়গুলি মনে করে থাকে এবং যার জন্য এগুলি মনে করানো হয় লাইসা মিন্না তারা আমার মধ্যে নয় আমাদের মধ্যে নয় আউ চাকাহানা আউ টুকুহেনা লাহ যার জন্য এই জ্যোতিষী বা রাশিবিদগণ যারা এই জ্যোতিষী রাশিবিদের বা এই সমস্ত কর্মকাণ্ড করে যারা ভবিষ্যতের খবর দেয় বা অদৃশ্যের খবর দেয় যারা এই কাজটা করে এবং যার জন্য এটা করা হয় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লাইসা মিন্না তারা আমার মধ্যে নয় অনুরূপভাবে বলছেন আউ সাহেরা আউ সোহেরা আলাহ যে ব্যক্তি নিজে জাদু করে অথবা যার জন্য জাদু করা হয় যার জন্য জাদু করা হয় বলতে আমি একজন জাদুকরকে কাছে গেলাম গিয়ে বললাম যে আমার এই কাজটা করে দিতে হবে আপনাকে মানে সে হলো আমার জন্য সে জাদু করলো যাকে জাদু করেছে সে নয় মানে যে জাদু করে এবং যে ব্যক্তি জাদুটা করায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন দুইজনেই লাইসা মিন্না আমাদের মধ্যে নয় কারণ জাদু একটি শের তো শের যে জাদু করতেছে সে শেরকে লিপ্ত হচ্ছে যে করাচ্ছে সে শেরকে লিপ্ত করাচ্ছে আর যে ব্যক্তি এ ধরনের কোনো কাহিন কোন জ্যোতিষী বা এই ধরনের কোনো গণক এ ধরনের কোন রাশিবিদ যারা ভবিষ্যতের খবর দেয় বলে দাবি করে এবং গায়েবের খবর তারা জানে বলে এই দাবি করে তার কাছে যে যাবে এবং জিজ্ঞাসা করবে এরপর তার তথ্যগুলি সত্য বলে মনে করবে ফকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদিন সাল্লাম সে মোহাম্মদ সাল্লাহামের উপর যা নাজিল হয়েছে সেগুলির প্রতি সে কাফের হয়ে যায় তাহলে যে আসে এবং বিশ্বাস করে এ যদি কাফের হয়ে যায় তাহলে যে এই তথ্যগুলি দেয় এবং এটা দাবি করে তার অবস্থানটা তাহলে কোন পর্যায়ে আমরা আমাদের ইমানকে যেন ঠিক রাখতে পারি শের থেকে বিরত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু